السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফিখের আরেকটি মশালা নিয়ে এ পর্যায়ে যে মশালাটি উল্লেখ করব সেটা হচ্ছে অজুর শর্ত সমূহ নিয়ে আলোচনা করব হ্যাঁ হ্যাঁ, অজু বিশুদ্ধ হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে সেগুলি বলা এখানে উদ্দেশ্য এক নম্বর শর্ত হচ্ছে যে তাকে মুসলমান হতে হবে যে ব্যক্তি অজু করতে যাবেন সে যদি মুসলমান না হয় কাফের হয় তার তার উজু কোনো বিশুদ্ধ হবে না দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে যে ব্যক্তি অজু করতে যাবেন তার ব্রেনটা সচল থাকতে হবে মানে সজ্ঞানে সেই কাজটা করতে হবে যদি সে পাগল হয়ে যায় কোনো ব্যক্তি পাগল হলে তার উপর অজু করা ওয়াজিব হবে না আর তৃতীয় নম্বর যেটা অজু ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে তামিজ অর্থাৎ এমন বয়সের হতে হবে যে সে পুরুষ মহিলার মধ্যে পার্থক্য জ্ঞান তার মধ্যে এসেছে যদি এতটুকু না আসে মানে বালে হওয়ার আগের অবস্থা আর কি এতটুকু না আসে তাহলে সে ছোট হিসেবে ধরা হবে এবং তার উপর অজু করা ওয়াজেব হবে না দ্বিতীয় নম্বর যে শর্ত সেটা হচ্ছে নিয়ত করা অজুর বিশুদ্ধতা শর্ত হচ্ছে নিয়ত করা কারণ সুর আকরমসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন বিশেষ করে বোখারের হাদিস হাদিস নম্বর এক মুসলিমের হাদিস হ্যাঁ এক হাজার নয়শত সাত সেখানে রসুল আকরম বলেছেন যে ইন্নামাল আমার নিয়াত যে আমলগুলো নিয়তের উপর নির্ভরশীল সুতরাং নিয়ত করতে হবে কারণ এটাও একটি আমল উজু করা সুতরাং এটার জন্য নিয়ত বাধ্যতামূলক তবে নিয়তকে উচ্চারণ করা সেটা বেদাত কারণ সেটা রসুল আকরম সাল্লাহাম থেকে এবং সাবেক রাম থেকে এবং আই মেক রাম থেকে প্রমাণিত নয় হম তারপরে যে শর্ত সেটা হচ্ছে পানি পবিত্র হতে হবে কারণ ইতিপূর্বে পানির বর্ণার মধ্যে আমরা সেটা উল্লেখ করেছি যদি পানি না পাক হয় তাহলে সেটা দিয়ে উজু করা চলবে না আরেকটি শর্ত হচ্ছে যে পানি চামড়ায় পুষতে বাধা সৃষ্টি করে সেগুলো আগে আপনার দূর করে নিতে হবে যেমন মোম অথবা এরকম ভাবে আপনার আটা বা ময়দার খামিরা এগুলো হাতের মধ্যে লেগে আসে অথবা আপনার আঙ্গুর উপর যে পলিশ লাগানো হয় বর্তমান যুগে মহিলারা লাগিয়ে থাকেন এইগুলো অবশ্যই অজুর আগে সরিয়ে ফেলতে হবে মেডিসিন দিয়ে দূর করে ফেলতে হবে না হলে কিন্তু আপনার এগুলো থাকা অবস্থায় পানি পৌঁছাবে না এবং অজু হবে না তারপরে শর্ত আছে যে আপনার যখন কেউ মলমূত্র ত্যাগ করে তখন তাকে আপনার স্তেঞ্জা করতে হবে অথবা কমপক্ষে সে ডিলাকুলুক করতে হবে আরেকটি শর্ত হচ্ছে উজুর মধ্যে সেটা হচ্ছে ধারাবাহিকতা রক্ষা করা একটার পর একটা আপনার করতে যাওয়া সেটা হচ্ছে আসল আরেকটি শর্ত আরেকটি হচ্ছে পরম্পরা যেটাকে বলা হয় মানে দেরি করবে না একটা ধুয়ে যে বসে বসে গল্প করবে যেন আগের অঙ্গটা শুকিয়ে যায় না এগুলা সামনে আবার ইনশাল্লাহ পরে আসবে এই কথাগুলোর আলোচনা আরেকটি বলে শেষ সেটা হচ্ছে আরেকটি শর্ত হচ্ছে যে যেই অঙ্গগুলো ধোয়া ওয়াজিব সেগুলো সবগুলোকেই আপনার ধুতে হবে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে হ্যাঁ আপনার অজু করে আবাদত করার আল্লাহর তৌফিক দান করুন ওসল আল্লাহ আলী নবীন আহমদ আলী ওসাবি